দল নেই যারা নিজেদেরকে হকের অনুসারী বলে দাবি না করে আহলুসুন্না জামা নামে এদেশে অনেক দল তৈরি হয়েছে এমনকি সবচেয়ে চরম ভণ্ড বেদাতি যাদের সঙ্গে আল্লাহর নবীর এবং সাহাবাইক রামদের কোনো সম্পর্ক নেই এদের দলের নামও হচ্ছে আহলুসুন্নাল জামা চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী এসব অঞ্চলে আপনারা দেখবেন সুন্নি সম্মেলন হয় এদের দলের নাম আহলুসুন্নাল জামা আবার যারা এর চেয়ে একটু ভালো তাদের মধ্যেও আকিদাগত শিরিক জড়িত আছে বাংলাদেশের সর্বত্র যাতে তাওহীদের আকিদা ছড়িয়ে দেওয়া যায় এজন্য আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি আপনারা যারা বিভিন্নভাবে আমাদের বক্তব্য শুনেন কিন্তু নিজের কাছে দলিল না থাকার কারণে আপনারা কথা বলতে গিয়ে আটকে যান তারা যাতে করে একটা প্যাকেট হাতে পান এবং এর মাধ্যমে দাওয়াতের কাজ করতে পারেন সেজন্যই আমাদের এই প্রোগ্রাম ইনশাআল্লাহ আপনারা যদি নিয়মিতভাবে সাড়া দেন আমাদের ইচ্ছা আছে আমরা ইনশাআল্লাহ এটাকে নিয়মিত করা প্রতি মাসে একবার অথবা তিন মাস অন্তর একবার আপনাদেরকে ডাকবো এবং এক এক সময় কয়েকটা ক্লাস আমরা নিব যাতে আপনারা এটা দিয়ে কাজ করতে পারেন সে ধারাবাহিকতারই প্রথম প্রোগ্রাম আজকে এবং আমরা এই মার্কাজ যেরকম একটা প্রতিষ্ঠান এরকম ভাবে আমাদের সারা দেশের ভাইদেরকে একটা প্রতিষ্ঠানের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছে এটা কোনো দল হবে না কোনো ফেরকা তৈরি করা না বরং আমাদের একটা প্রতিষ্ঠান আমরা করছি আপনাদের জন্য ভ্রাম্যমান প্রতিষ্ঠান যার ছাত্র হবেন আপনারা সারা বাংলাদেশের না সারা দুনিয়ার মুসলিম ভাইয়েরা এটার নাম হবে institute of Islamic education and research research সংক্ষেপে আই আই ই আর তো আপনারা এটা দেখতেই পাচ্ছেন মূলত এটার মাধ্যমে আমরা চেষ্টা করব সারা দেশে যারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী তাদেরকে ঐক্যবদ্ধ রাখা এবং এটার জন্য আপনারা ভর্তি ফর্ম পাবেন এটা দোহরের পরে আমরা বিতরণ করব তখন আপনাদেরকে বিস্তারিতভাবে বলা হবে এখন আমরা যে বিষয়টা আলোচনা করছি আমাদের চারটা ক্লাস হবে এখন কর্মসূচি আপনাদের হাতে হয়তো চলে গেছে কর্মসূচি দিয়ে দেন দাসগুলো একের পর এক শুনতে পাবেন প্রথম দাস হবে সুপার পাওয়ার অনলি আল্লাহ লাহ সুপার পাওয়ার এক আল্লাহ লাহ এটা হলো এখন যে ক্লাসটা হবে এরপরে পাঁচ মিনিট আপনারা বিরতি পাবেন একটু নড়াচড়া করার জন্য এরপরে দ্বিতীয় লেকচার হবে সকল বিধান বাতিল করো বহির বিধান কায়েম করো এর উপরে এ সম্পর্কে যতগুলো আয়াত আছে মৌলিক আয়াতগুলো ইনশাল্লাহ আপনাদের হাতে চলে যাবে তাহলে আপনাদের কাজ করতে আর বেগ পেতে হবে না এরপরে আর একটা বিষয় আসবে লেকচারগুলো এখানে দেওয়া আছে তাগুত আর একটা আসবে ধর্ম নিরপেক্ষতা এবং বনাম ইসলাম এই চারটা লেকচারে ধারাবাহিকভাবে চলবে একের পর এক জোহর পর্যন্ত জোহরের পরে আমাদের মূল কর্মসূচি যেটা কিভাবে সারা দেশের ভাইদেরকে আমরা যুক্ত রাখতে পারি আপনারা ফোনে পান না অনেকে অভিযোগ করেন সেটা আর থাকবে না ইনশাল্লাহ যদি আপনারা এখানে আমাদের নিয়মিত ভর্তি হয়ে যান তাহলে দেখবেন ইনশাল্লাহ আমরাই আপনাদের খুঁজে নিব একটা মেসেজ সারা দুনিয়া চলে যাবে তখন আর কোন প্রচারের প্রয়োজন হবে না আমরা সে ব্যবস্থা ইনশাল্লাহ করব আমরা যে এই প্রোগ্রামটা করছি আপনাদেরকে মোবাইলে তাদের নাম্বার ছিল বা যারা যোগাযোগ করেছেন তাদেরকে এস এম এস করেছি আপনারা এস এম এস পাইছেন এরকম কে হাতে দেখি একটু তারপর কম সংখ্যায় ইনশাল্লাহ হয়তো আপনাদের বাকিদের নাম্বার ছিল না আমাদের কাছে ইনশাল্লাহ আপনাদের নাম্বার থাকলে আমরা আপনাদেরকে যোগাযোগ রাখবো ইনশাল্লাহ আমরা আজকের প্রথম দার্স এখনই শুরু করছি মূলত এই দার্সের অর্থ লম্বা চড়া বক্তব্য না উদ্দেশ্য শুধুমাত্র সিটগুলোকে আপনাদেরকে তুলে দেওয়া বুঝিয়ে দেওয়া যাতে আপনারা এই দিয়ে কাজ করতে পারেন আমরা বর্তমান সময়ে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে এই বিভিন্ন ইসলামিক দেশগুলোতেও এখন একটা বড় যে বিষয় তা হচ্ছে আল্লাহর ক্ষমতা বনাম জনগণের ক্ষমতা বিভিন্ন দেশের সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং এই বিষয়টা যারা এদেশের ইসলামকে মানে পাঁচত্ব সালাত আদায় করে এরাও এটাকে তেমন কিছু মনে করে না অথচ এই বিষয়গুলো সম্পর্ক আকিদার সাথে এগুলো সাধারণ বিষয় না এগুলো সম্পর্ক আকিদার সাথে এবং ইসলামের মূল ক্যালেমা লাহ সাথে সম্পৃক্ত আল্লাহ সুবহান আমাদেরকে একটা দিন দিয়েছেন যার নাম ইসলাম ইসলামী আকিদার মূল বিষয় হচ্ছে ইমান কোরআনের শুরুতে আল্লাহ তারা বলেছেন দালিকাল কিতাবুল হুদাল্লিল মুত্তাকিন এই মুত্তাকিনদের সংজ্ঞা দিয়েছেন পাঁচটা আয়াতে এর মধ্যে প্রথমটাই বলা হয়েছে আল্লাদিন ইউমিনুনা বিল গাইব যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে আর আমাদের দেশে দেখবেন অমুকে আল্লাহকে দেখলো কেউ একশো বার কেউ নিরানব্বই বার কেউ আশি বার আরে আল্লাহ তারা বললেন ইউমিনুনা বিল গাইব না দেখে যারা বিশ্বাস করে আর এরা দেখে বিশ্বাস করতে হবে তো যাই হোক ইমান হচ্ছে ইসলামী আকিদার মূল ভিত্তি আর ইমানের মূল ভিত্তি হচ্ছে তৌহিদ ইমানের মূল ভিত্তি কি এবং এই তাওহিদের মূল কথাই হচ্ছে সকল ক্ষমতার মালিক আর ক্ষমতার মালিক যে তার অধিকার থাকে আইন দেওয়ার এই জন্য আমাদের দ্বিতীয় লেকচার হবে এর পরেরটা ক্ষমতা যদি না থাকে তাহলে তার কথা কেউ মানবে না একটা কোম্পানিতে এক হাজার কর্মচারী আছে আপনি কোম্পানির মালিক কিন্তু কেউ আপনাকে চিনে না আপনি গিয়ে যখন সেখানে বিভিন্ন নির্দেশ দেওয়া শুরু করলেন লোকেরা আপনার জন্য পাবনা দেওয়ার গাড়ি তৈরি করলো যে লোকটা পাগল তাকে পাবনা পাঠাই এর মধ্যেই কোম্পানির ম্যানেজার আসলো যে আপনাকে চিনে সে এসে বলল ভাইরা এই যে লোকটা ইনি হচ্ছেন আমাদের এই কোম্পানির মালিক অবস্থা কি হবে এখন এখন সবাই সে যা বলে কান দিয়ে শুনবে মানার জন্য প্রস্তুত হবে কারণ হচ্ছে এই এখন সবাই বুঝলো যে এই ক্ষমতার মালিককে না ওই কোম্পানির মালিক এই লোকটা মালিক এখন সে ওখানে যা বলবে ওটা আইন তো ঠিক এরকম ভাবে আমাদেরকেও বুঝতে হবে যে এই যে আসমান জমিন চন্দ্র সূর্য গোটা সৃষ্টি এই কোম্পানির একজন মালিক আছেন সেই মালিককে আমাদের চিনতে হবে সেই মালিককে এই মালিক যখন আমরা চিনতে পারবো তখন বুঝবো যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এই জন্যই আমরা কোরআন হাদিস থেকে দেখব যে ক্ষমতার মালিক আসলে কি জনগণ নাকি আল্লাহ কোরআনের সুরায় আল ইমরান তিন নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশাউ ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আপনারা তেলাওয়াতটাও ঠিক করে নেবেন কারণ আজকের এই কর্মসূচি আমাদের কোনো ওয়াজ মাহফিল না যে আমি বলবো আপনারা কেবল শুনবেন আজকের এটা হচ্ছে আপনাদের দায়ীদের জন্য একটা প্রশিক্ষণ কোর্স আয়াতগুলো ঠিক মতো পড়ে নেবেন অর্থটা ভালো করে জানবেন কুল মানি বলো আল্লাহুম্মা মালিক আল মুলক হে আল্লাহ সকল ক্ষমতার মালিক মালিকাল মুলক তো অতিল মুলকা মাং তাসাও তুতি মানে তুমি দান করো আল মুলকা মানে ক্ষমতা রাজত্ব ক্ষমতা মান মানে যাকে তা সাউ তুমি ইচ্ছে করো এবং তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জু মাং তাসাউ তো ইজ্জু মানে ইজ্জাত দান করো মান তাসাউ তুমি যাকে ইচ্ছে করো অতুজিল্লু মাং তাসাউ এবং তুমি যাকে ইচ্ছে করো তাকে অপমান করো বিয়াদিকাল খাইরু সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমারই হাতে তোমারই হাতে আল খায়ের মানে কল্যাণ ইন্নাকা আলা কুল্লি শাইন কাদির নিশ্চয়ই আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান তাহলে শুরুতেই বলা হলো মালিক আল মুল্ক সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ সুবহান এমনি ভাবে কোরআনের আরেকটি আয়াত সুরা আল মুল্ক সাতষট্টি নম্বর সুরার প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন বলছেন বিয়াদিহিল বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব সব ক্ষমতা কর্তৃত্ব কার হাতে আল্লাহর হাতে এরপরে বলছেন অহু আলা কাদির তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ ক্ষমতার মালিক জনগণ হতেই পারে না কোনো মানুষ হতে পারে না কেন হতে পারে না আমরা দেখব পৃথিবীর বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী যারা ছিলেন তারা সার্বভৌম ক্ষমতার কি সংজ্ঞা দিয়েছেন সার্বভৌম ক্ষমতা বলতে কি বুঝায় আমরা এটা আগে যাচাই করব যাচাই করে তারপরে দেখব যে ওই ক্ষমতা কারো মধ্যে পাওয়া যায় কিনা এজন্য পৃথিবী খ্যাত বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীদের কয়েকজনের নাম আমি বলছি একজন হচ্ছেন অস্টিন তিনি এর সংজ্ঞা দিয়েছেন যে সার্বভৌম বলা হয় চূড়ান্ত চরম অসীম অবাধ অবিভাজ্য হস্তান্তরযোগ্যহীন শাস্তি প্রয়োগে সম্পূর্ণ ক্ষমতাবান এরকম ক্ষমতাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা শব্দগুলো চিন্তা করেছেন চূড়ান্ত যার পরে আর কিছু নেই চরম অসীম সার্বভৌম ক্ষমতা হচ্ছে এমন ক্ষমতা যা অসীম যার কোন সীমানা নেই অবাধ যার কোনো বাদ নাই অবিভাজ্য ভাগাভাগি করা যায় না অংশীদারিত্ব থাকবে না যার ক্ষমতার মধ্যে কোনো অংশীদারিত্ব নেই ভাগাভাগি নেই হস্তান্তর যোগ্যহীন ক্ষমতা একজোড়া থেকে আর একজনকে দেওয়া যায় না হস্তান্তর করা যাবে না এরপরে শাস্তি প্রয়োগে পূর্ণ ক্ষমতাবান যে যে অন্যায় করে তার পূর্ণ শাস্তি দিতে পারে এরকম ক্ষমতার নাম হচ্ছে কি সার্বভৌম ক্ষমতা এর কোন রাগে মানুষের আছে লাস্টেরটাই ধরেন শাস্তি প্রয়োগে সম্পূর্ণ ক্ষমতাবান একজন মানুষ একশো লোককে খুন করলো শিকদার কি জেনে ছিল এরশাদ শিকদার ধরুন একশো মানুষকে খুন করলো মানুষ তার বিচার করলো একবার ফাঁসি দিল কয়টা খুনের বিচার করলো একটা খুনের বিচার করলো বাকি নিরানব্বইটা যে খুন করলো তার বিচার করবে কি অপরদিকে একজন মানুষ খুব বড় কাজ করলো মানুষ তাকে একটা বড় পুরস্কার দিল পৃথিবীর সবচেয়ে বড় দামি পুরস্কার নোবেল পুরস্কার দিল তো কি হলো এর বেশি আর কিছু করার নেই মানুষ তাহলে যথাযোগ্য শাস্তি দানেও ক্ষমতাবান নয় আবার যথাযোগ্য পুরস্কার দানেরও ক্ষমতা রাখে না আমরা এক একজনকে নিয়ে আলোচনা করব এরপরে বার্জেস আর একজন রাষ্ট্রবিজ্ঞানী ও গ্রাটিয়াস আছে একজন তার কথা হচ্ছে সার্বভৌমত্ব হচ্ছে চূড়ান্ত রাজনৈতিক ক্ষমতা উনি আর একটু সীমা দিয়ে দিয়েছেন যে চূড়ান্ত রাজনৈতিক ক্ষমতা এরপরে আর একজন হচ্ছেন বার্জেস তার মতে মৌলিক চরম ও অসীম ক্ষমতা এরকম টমাস হবস তিনি বলেছেন চরম অবিভাজ্য তারপর হস্তান্তরবিহীন ক্ষমতা এরকম আর একজন রাষ্ট্রবিজ্ঞানী রুশো তার মতে চরম অবিভাজ্য হস্তান্তরযোগ্যহীন ঐক্যবদ্ধ স্থায়ী ক্ষমতা জাবদা তার মতে সার্বভৌম ক্ষমতা হচ্ছে চূড়ান্ত ও চিরন্তন ক্ষমতা যা কোনোভাবেই আইনের দ্বারা সীমাবদ্ধ নয় এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে আইনের দ্বারা সীমাবদ্ধ নয় এখন যদি আপনারা দেখেন এই যে কথাগুলো বলা হলো এরকম ক্ষমতা আসলেই কোনো মানুষের আছে কিনা আমরা সেদিকে যদি যাই তো আমরা দেখবো যে এরকম ক্ষমতা আসলে কারণে সার্বজনীন দেশ কাল বর্ণ নিরপেক্ষ সকলের সকলের স্থানের সকল মানুষের বাহ্যিক অভ্যন্তরীণ সহজাত কল্যাণমুখী গুণের ক্রমাগত বিকাশ সাধনা আইন কেবল উল্লিখিত গুণ বৈশিষ্ট্যের অধিকারী কিংবা তার চাইতে উচ্চতর ও মহান গুণাবলী সম্বলিত সার্বভৌম ক্ষমতার পক্ষেই সম্ভব মানে এইরকম যে ক্ষমতা রাখে তার পক্ষে সম্ভব মানুষের সত্যিকার অর্থে কল্যাণমূলক বিধান দেওয়া আর এরকম যে ক্ষমতাগুলো বলা হলো এগুলো কোনো মানুষের নেই আছে কার একমাত্র আল্লাহ সুবহান এই জন্য মানুষ প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত ক্ষমতাকে ত্যাগ করে এক কেন্দ্রিক ক্ষমতার মধ্যে চলে আসে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্যই যুগে যুগে আল্লাহ সুবহানাহু তাআলা যত নবী এবং রাসুল প্রেরণ করেছেন তাদের সকলেই দাওয়াত ছিল একটাই কোরআনের সুরা আম্বিয়া একুশ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অমা আরসালনা মিন কাবলিকা রসুলিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যা আমি আপনার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া আর কোনো ইলাহ নেই অতএব তোমরা আমারই ইবাদত করো সব নবী এবং রাসুলদেরকে আল্লাহ সুবহান এই একই দাওয়াতের নির্দেশ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলাইহিস কালেমা কালেমাও ছিল লা ইলাহা এরকম ভাবে নূহ আলাইহিস কালেমা লা ইলাহা ইব্রাহিমের কালেমা লা ইলাহা এমনি ভাবে মুসার কালেমা লা ইলাহা ঈসা আলাহামের কালেমা লা মোহাম্মদ কালেমা লা ইলাহা লা ইলাহা পরিবর্তন নেই রাসুলের পরিবর্তন আছে পরিবর্তন নেই কেয়ামত পর্যন্ত যত মমিন দুনিয়াতে আসবে সকলের কালেমা ইলাহা সব নবীর উম্মতের কালেমা লা ইলাহা এটাই হচ্ছে ইসলামের প্রথম বক্তব্য এটাকে বলা হয়েছে হচ্ছে জান্নাতের চাবি এই সাক্ষীটাকে বলা হয়েছে সবচেয়ে বড় সাক্ষী এই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন পবিত্র কোরআনের তিন নম্বর সুরা আল ইমরান এর আঠারো নম্বর আল্লাহ বলছেন শাহিদ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহুয়া ওয়াল মালাইকাতু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই আজকে যদি মুসলিম জাতির একেবারে পাক্কা অনুসারীদেরকেও জিজ্ঞেস করা হয় যে ভাই বলুন তো কোরআনে এমন একটা সাক্ষীর কথা উল্লেখ আছে যে সাক্ষ্যটা স্বয়ং আল্লাহ নিজে দান করেছেন কয়জন লোক উত্তর দিতে পারবে অথচ আপনারা দেখতে পাচ্ছেন এটা কোরআন স্পষ্ট আয়াত সুরা আল ইমরানের আঠারো নম্বর আল্লাহ বলছেন শাহিদ আল্লাহ আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীটা হচ্ছে কি আন্নাহু ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি এই সাক্ষী দিয়েছেন সমস্ত মালায়েকারা এবং সমস্ত এলেমওয়ালারা জ্ঞানীরা সেই সাক্ষীটা কি এবং এই শাহাদাটা কি কোরআনের সবচেয়ে বড় সাক্ষী বলে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ তারা এমনে বললে পারতেন যে সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে লা তা বলেন নাই বরং আমরা যেরকম কোন একটা বিষয়কে গুরুত্ব বুঝানোর জন্য প্রথমে প্রশ্ন করি বলো তো জিনিসটা কি এর মানে আপনাকে উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে না প্রশ্ন করে ওই বিষয়টার গুরুত্ব বুঝানোর উদ্দেশ্য এখানেও তাই হয়েছে আল্লাহ তালা প্রশ্ন করেছেন কুল আইন আকবর শাহাদা বলতো শাহাদা হিসাবে সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সুরা নাম ছয় নাম্বার সুরার উনিশ নাম্বার প্রথম অংশ আল্লাহ প্রশ্ন করেছেন আজকেও যদি মুসলিম উম্মাকে প্রশ্ন করা হয় বলতো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি কয়জন বলতে পারবে ইল্লা মাশা আল্লাহ যদি যারা এগুলো খেয়াল করে তারা হয়তো বলতে পারবে আল্লাহ তারা এরপরে উত্তর দিয়েছেন কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ বলো সেটা হচ্ছে ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ সেই বড় সাক্ষ্য হচ্ছে আন্নাহু ইলাহু ওয়াহিদ এক আল্লাহ এটা সাক্ষী দেওয়া ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন আর নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে যা শরিক করো অংশীদার করো আমি এগুলোর থেকে সম্পূর্ণরূপে মুক্ত পবিত্র এখানে পরিষ্কার হয়ে গেল যে এটা বড় সাক্ষ্য এটাকে বলা হয়েছে এমন সাক্ষ্য যা আল্লাহ নিজে দিয়েছেন এবারে আমরা আসব সাক্ষ্য কাকে বলে এটা আপনারা এখানে ব্যাখ্যা দিয়ে দিবেন শাহাদা কাকে বলে শাহাদা বলা হয় কোনো জিনিস বুঝে শুনে অন্তরে বিশ্বাস নিয়ে সাক্ষী দেওয়াকে না বুঝে তোতা পাখির মতো বুলি আওড়ানোকে শাহাদা বলা হয় না আপনারা জানেন এদেশের স্বাধীনতার পূর্ব মুহূর্তে অনেক হিন্দুরা এই কালেমা মুখস্থ করেছিল এই জন্য কি তারা মুসলিম হয়ে গেছে মুসলিম হয় নাই কেন হয় নাই তারা শাহাদা দিয়েছে কিন্তু এটাকে শাহাদা বলা যাবে না এটা আমি এভাবে বলি যে আপনি আদালতে গেলেন জাজ সাহেব আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কে আপনি বললেন আমি তো এই খুনের মামলার একজন সাক্ষী জাহাজ আপনাকে জিজ্ঞেস করলো বলুন তো কে খুন করেছে তা তো জানি না কাকে খুন করলো তাও তো জানি না কি দিয়ে খুন করলো কেন খুন করলো আপনি কিছুই জানেন না জাজ কি বলবে জাজ বলবে যে এই লোকটা দেখো মাথা ঠিক আছে কিনা যদি পাগল হয় পাবনা মাথা ঠিক করার জন্য আর পাগল না হলে একে জেলে পাঠাও হাজদামি করার জায়গা আর খুঁজে পায় নাই আদালতে চলে আসছে তার মানে আদালতে যদি সাক্ষী দিতে হয় তাহলে আপনাকে বুঝে শুনে সাক্ষী দিতে হবে তাহলে যেই সাক্ষী যেই শাহাদাকে সবচেয়ে বড় শাহাদা বলা হয়েছে যেই শাহাদাটা আল্লাহ নিজে দিয়েছেন এই শাহাদা না বুঝে দিলে চলবে এজন্য আমরা এখানে লিখে দিয়েছি আরবিতে শাহাদা বলা হয় কোন জিনিস বুঝে শুনে অন্তরে বিশ্বাস নিয়ে সাক্ষী দেওয়াকে না বুঝে তোতা পাখির মতো বুলি আওড়ানোকে শাহাদা বলা হয় না এজন্য লাইলাহ ইল্লাল্লাহর অর্থ জানা প্রতিটি মুসলিমের জন্য ফারদুল আইন এটা ছাড়া একজন লোক মুসলিম হতেই পারে না এটা বুঝতে হবে বুঝে কবুল করতে হবে কি করতে হবে আমরা ইনশাল্লাহ আজকে সে আলোচনা করব না এটার পরে আবার যখন আমরা দার্স দেব তারপরে আসবে লাহাইল্লাহ তাহিদের শর্তগুলি কি কি আছে রোকনগুলো কি আছে আজকে দার্স এগুলো আসবে না আজকে শুধু এটার উপরে লেকচার হচ্ছে এটা ফরজুল আইন এটা মানুষ ভুলে গেছে এটা ভুলে গেছিল মক্কার লোকেরাও মক্কার লোকেরাও লাইল্লাহ পড়ত একেবারে যে পড়তো না তারা কিন্তু আপনি দেখবেন মক্কার লোকেরা হজ করত এবং সে হজ করতে গিয়ে তারা লাভবাহিক করত আবার কেতাবুল হজের নতুন কাজ চলছে ওটার মধ্যে আমি এই হাদিসগুলো দিয়ে দিয়েছি মক্কার লোকেরা বিয়ে পড়তো লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক আলা শারিক আলাকা লাভবাহিক ইন্নাল হামদা নিয়ামাত আলাকা আল সব পড়তো এই পর্যন্ত পড়ার পরে তারা আরেকটু যোগ করতো ইল্লা শারিক আনহু আলাক তামলিকু হুয়া মামালাক এটা যোগ করত এজন্য ওরা যখন লাভবাহিক পড়তো লাভবাহিকা লা শারিকা লাকা পর্যন্ত পড়তো আল্লাহ রসুল সাল্লাহ বলতেন কদ কদ কদ থামো থামো থামো আর না সামনে বলো না কারণ সামনের কথাগুলো শিরিক তারা বলতো ইল্লা সারিকা নহুয়ালাক তামলিকু হুয়া মামালাক তবে কিছু শরিক আছে যে শরিকগুলোর মালিকও আপনি এবং তারা যার ক্ষমতা রাখে তার মালিকও আপনি অর্থাৎ আপনার অধীনে আরো কিছু শরিক ভাইয়া মাধ্যম আছে এটা তারা বিশ্বাস করত আমাদের এ সমাজেও এই আকিদা আছে মক্কার কাফেরদের সামনে যখন লাই লাইলাহার দাওয়াতের জন্য নতুন করে আসলো মক্কার লোকেরা তাওহিদকে খালি ভুলেই যায় নাই এমন ভোলা ভুলে গেছে স্মরণ করে দেওয়ার পরেও স্মরণ আসে নাই বরং তারা এটাকে আশ্চর্য মনে করলো কোরআনের সুরায় সদের পাঁচ নম্বর আয়াতে দেখবেন বলা আছে আল আলি হাতা ইলাহ ওয়াহিদা বোঝা গেল আবু জাহালরা বুঝতে পেরেছিল প্রতিবাদ এমনি করে নাই না বুঝে করে নাই তাদের প্রতিবাদের ভাষাটা কি আর জাহাল আল আলিহাতা এলাহ সে কি সমস্ত আলেহাদেরকে এক ইলাহকে ইলাহের ভিতরে কেন্দ্রীভূত করলো তার মানে তারা বুঝতে পেরেছে লা ইলাহা মানে সব ইলাহাবাদ তিনশো ষাট দেবদেবী বাদ ওদের পীর মুরিদগুলো বাদ পীর মুর্শিদ চলবে না কোনো ভায়া মাধ্যম চলবে না সবগুলো বাতিল হয়ে গেছে ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া যত কিছু সব বাতিল এটা তারা বুঝে বলল ইন্নাহাদ এটা খালি আশ্চর্য কথাই না এটা অত্যাশ্চর্য কথা আরবিতে আজীব মানে হচ্ছে আশ্চর্য কথা আর ওজাব হচ্ছে মোবালাগা তার মানে অত্যাশ্চর্য বিষয় এটা তাহলে তাওহিদটা কেমন ভুলেছিল ঠিক একই অবস্থায় মক্কার লোকেরা হজ করত বাইতুল্লাহ তফ করত বরং আপনারা আমার বিস্তারিত লেকচারতে বসে জানেন আমার তো আছে আজকে শুধুমাত্র দাওয়াতের জন্য যা প্রয়োজন এতটুকু দেওয়া হচ্ছে যে মক্কার লোকেরা যে আল্লাহ বিশ্বাস করত এটা অনেক দলিল দেওয়া আছে কোরআনের বহু আয়াত আছে আল্লাহ সুবাহ বলছেন সবার রকম বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন লায়াকুলুন্না আল্লাহ তারা বলবে সৃষ্টি করেছেন কে তাহলে এই বিষয়গুলো ওরা বিশ্বাস করত বিস্তারিত দলিলগুলো আমার কিতাবুল ইমানে আছে কিতাবুল আকায়েদে আছে ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر হে নবী আপনি যদি ওই মক্কার আবু জাহেল আবুল আহাব মক্কার কাফেরদের জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন কে নিয়ন্ত্রণ করে চন্দ্র এবং সূর্য লায়াকুলুন্না আল্লাহ তারা বলবে সবকিছু করেন কে এমনি ভাবে আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন ওলাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা কে আসমান থেকে পানি বর্ষণ করে ওই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে একেবারে ফেটে চৌচির হয়ে যা জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার জন্য জীবিত করে তার মধ্যে উর্বরতা দান করেন কে তারা বলবে কি আমি বলে থাকি যে এর চেয়ে আরো জ্বলন্ত প্রমাণ এই যে আমাদের রসুলের সালামের আব্বার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ মানে কি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা যখন নাম রাখলো নিশ্চয়ই সে আল্লাহকে বিশ্বাস করত শুধু এ পর্যন্তই না আব্রাহা যখন খানায় কাবা ভাঙতে আসলো আব্দুল মুক্তালেবের কিছু উট বকরি ছাগল ধরে নিয়ে গেল তার সৈনিকেরা মিনার শেষ প্রান্তে আব্রাহা তার মোবাইল সিংহাসন নিয়ে বসলো তার বাহিনী ওখানে আছে আব্দুল মুক্তালেব তার কাছে দেখা করতে গেলেন আব্রাহা মনে করলো যে কাবা নিয়ে আলোচনা করবে আব্রাহা বাদশাহ আচ্ছা, এমনি আব্দুল মোত্তালেব সম্পর্কে জানতো মটকার কোরাইশদের লিডার প্রভাবশালী ব্যক্তি এরপরে আব্দুল মোত্তালেবকে দেখার পরে আব্রাহা বাদশার ভিতরে একটা প্রভাব জন্মিল তার সিংহাসন থেকে নেমে মাটিতে চাদর বিছে চাটাই বিছে তারপর বসলো মনে করলো যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে কাবা নিয়ে আব্দুল মুক্তালেব সরাসরি বললেন যে আমি এসেছি শুনতে পেলাম আপনার লোকেরা আমার কিছু ভেড়া বকরি ছাগল ধরে নিয়ে এসেছে ওগুলো ফেরত দাও আব্রাহা বাদশাহ মানে আকাশ থেকে পড়লো না থেকে পড়লো সে বলল দেখো আমি তো আপনার সম্পর্কে আগেই অনেক প্রভাব আমার মনের ভিতরে ছিল আপনাকে দেখার পরে সেটা আরো অনেক গুণ বেড়ে গেছে কিন্তু আপনার কথা শুনে আমার সবগুলো একেবারে কোথায় যে পালিয়ে গেছে জানি না কেন আমি মনে করলাম যে আপনি কাবা নিয়ে আলোচনা করেন আপনি কাবার মোতাবাল্লি যে কাবার সঙ্গে আপনার বংশ আপনার জাতির মর্যাদা জড়িত আপনার ধর্মের আকিদা জড়িত আপনি সেই কাবা নিয়ে কথা না বলে কথা বলছেন কতগুলো বেড়া বকরি ছাগল নিয়ে আব্দুল মোত্তালেব কি উত্তর দিয়েছিলেন আব্দুল মোত্তালেব বলেছিলেন আমি ওই ভেড়া বকরি আর ছাগলের মালিক সেজন্য ও নিয়ে কথা বলছি তোমার সাথে ওগুলো ফেরত দাও আর ওই কাবা যেটা ওটা আর মালিক আর একজন উনি তোমার সাথে বোঝাপড়া করবেন তাহলে তারা আল্লাহ বিশ্বাস করতো না এর আরো অনেক জ্বলন্ত প্রমাণ আমার বইতে আছে দেখে বিস্তারিত দোকান থেকে তো যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে আমাদের যে বিষয় মনে রাখতে হবে তা হচ্ছে এই যে আল্লাহ আছেন একথা মক্কার কাফেরা বিশ্বাস করত একথা বর্তমান যুগের এহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে এতটুকু বিশ্বাস করলেই চলবে না আমাদেরকে লাহাইল্লাহটা ভালো করে বুঝতে হবে এটা বুঝে শুনে তারপর আমল করতে হবে এই জন্য কোরআনে বলা আছে ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফা আলাম যেন জেনে নাও কি জানতে বলেছেন লা ইলাহা এলেম জানতে বলেছেন ফালাম লা এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বলছি আমরা সে কথাগুলো আলোচনা করব বুঝতে হচ্ছে না আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ আছে প্রথম অংশ লা ইলাহা পরের অংশ ইল্লাল্লাহ লা ইলাহা এটা তারা নফি করা হয় লা মানে নাই ইলাহ মানে মাহবুদ কোনো মাহবুদ নেই না করা হচ্ছে ইল্লা মানে আছে ইসবাত বলে এটাকে লা ইলাহা হলো নফি ইল্লাল্লাহ হচ্ছে ইসবাত এই জন্য দেশের সুফিদের পরিভাষায় তারা বলে নফি ইসবাতের জিকির কথাটা ঠিকই তারা বলে কিন্তু আসলে তারা অর্থ বুঝে নাই নফি ইসবাত যদি তারা ঠিকমতো বুঝতো তাহলে আর পীরদেরকে কখনো ভাইয়া মাধ্যম মনে করতো না নফি ইসমাত যদি বুঝতো তাহলে মাজারওয়ালার কাছে প্রার্থনা করতো না নফি ইসমাত যদি বুঝতো কারণ কি নফি করা হচ্ছে আর কি ইসমাত করা হচ্ছে লা ইলাহা কোনো ইলাহা নেই কোনো মাহবুদ নেই কোনো সাহায্যকারী নেই কোনো ক্ষমতার মালিক নেই সব নাই আপনারা এটা জানেন আমরা বলে থাকি যে একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে আগে মানুষ কি করে পুরাতন রংগুলোকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক লাইলাহা ইল্লাল্লাহ মধ্যে এটা আছে লাইলাহা মানে হচ্ছে পুরাতন যত রকমের আকিদা যত রকমের খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা কারো জনক কারো ঘোষক নেতা নেত্রী অমুক তমুক লাইলাহা মানে কারো কোনো কিছু চলবে না সব থেকে পরিষ্কার করা হচ্ছে এরপরে ইল্লাল্লাহ মানে একজনকে গ্রহণ করা হচ্ছে তিনি কে এখন আমরা কি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক একক অনন্য অদ্বিতীয় এ কথা বিশ্বাস করা এমনি ভাবে আল্লাহ ব্যতীত আর কাউকে সৃষ্টিকর্তা প্রতিপালক রিজিকদাতা জীবন মৃত্যুর মালিক এবং রক্ষাকারী রূপে বিশ্বাস না করা একমাত্র আল্লাহকেই সর্বজ্ঞানী সর্বশক্তিমান গায়েবের ব্যাপারে অকিফাল বলে বিশ্বাস করা আর কাউকে এরূপ বিশ্বাস না করা সর্বশক্তিমানকে আর কারো কোনো ক্ষমতা নাই এরকম ভাবে গায়েবের মালিক একমাত্র কে কোন নবী কোন রসুল কোন অলি কোন টিয়া পাখি গায়েব জানে না টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করায় হ্যাঁ আপনারা জানেন যে আমাদের উপরে বিস্তারিত বলা আছে তো লাইলাহার মানে হচ্ছে গায়েবের ব্যাপারে অকিফাল বলে একমাত্র আল্লাহকে বিশ্বাস করা অন্যদেরকে আল্লাহ তারা যাকে যতটুকু জানায় সে ততটুকু আপনাদের পরিষ্কার মনে রাখতে হবে এটা আমরা যে বলি গায়েব জানে না আবার অনেক ঘটনা আছে আল্লাহ নবী বলে দিয়েছেন তাহলে এটা একটা সাংঘর্ষিক বিষয় হলো বিষয়টা বুঝতে হবে গায়েব জানেন না তার মানে কি আল্লাহ যে অর্থে আলিমুল গাইব কি বললাম আল্লাহ যে অর্থে আলিমুল গাইব মানে নিজের থেকে নিজে সব জানেন কারো জানানোর প্রয়োজন নেই কোনো ভায়া নেই কোনো মাধ্যম নেই এইরকম নিজের থেকে নিজে জেনে যে জানে তাকে বলা হয় কি আর এই অর্থে আলিমুল গায়ব একমাত্র একজন তিনি কে অন্য নবী রসুল যারা আছেন তাদেরকে আল্লাহ তালা যতটুকু জানায় তারপরে এখন আমরাও জানি জান্নাত হক জাহান্নাম হক ফুলসেরাত হক এগুলো আমরা বিশ্বাস করি জানলাম কেমনে জানলাম আমাদেরকে আল্লাহ নবী জানিয়েছেন নবী কেমনে জানলেন আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়েছেন আল্লাহ তালা জানাবার পরে নবী জানলেন এরপরে যদি আলিমুল গাইব নবী হয় তাহলে নবী জানাবার পরে আমরা জেনেছি আমরা আলিমুল গাইব না এটাকে আলিমুল গায়েব বলা হয় না আলিমুল গায়েব বলা হয় যে কারো জানানো ছাড়া নিজের থেকে নিজে সবকিছু জানে তাকে বলা হয় কি আর এই অর্থে আলিমুল গাইব শুধুমাত্র একজনই তিনি কে আর কাউকে বিশ্বাস না করা এমনি ভাবে আল্লাহ ব্যতীত আর কাউকে উপকার অপকার লাভ ক্ষতির মালিক বিশ্বাস না করা কে আমার উপকার করবে হাদিসে পরিষ্কার বলা আছে ও আলম আন্না আহলে সামাওয়াতি ওয়াল আরদ অল জিন্নাওয়াল ইংসা তুমি জেনে রাখো যদি গোটা আসমানবাসী এবং জমিনবাসী মানব দানব সব একাত্র হয় আলা আইয়ান ফাউকা তোমার উপকার করার জন্য লায়ান ফাউকা তারা সকলে মিলে তোমার উপকার করতে পারবে না ইল্লা মা কাদ কাতাবাহুল্লাহ আল্লাহ তালা যতটুকু পূর্বের থেকে লিখে রেখেছেন তার বেশি তারা কেউ করতে পারবে না এরপরে আবার বলল আলাম ওয়ালাও আন্না আলাস সামাওয়াত ওয়াল আরদ পক্ষান্তরে যদি গোটা আসমানবাসী এবং জমিনবাসী এবং জিন ইনসান মানব দানব সব একাত্র হয় আলা আইয়াদুরুকা তোমার ক্ষতি করার জন্য তাহলে তারা সকলে মিলে অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তারা আগের থেকে তোমার জন্য লিখে রেখেছেন তাহলে পরিষ্কার এখন খবরদার অমুকের কোপানলে পড়েছে অমুকের রাহু কিরাসের পড়েছে আছে না দেশে বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন যে ফল আবার এই ফকিরদের কাছে গণকদের কাছে গেলে বলে এটা অমুক তারকা তার উপরে খেপে গেছে রাহুর গ্রাস হয়েছে এই সমস্ত হিন্দুদের আকিদাগুলো মুসলমান সমাজে এখনো চালু আছে এই জন্য লাহা ইল্লাহর মানি হচ্ছে লাহা কোন ইলাহ নেই যে উপকার করতে পারবে ক্ষতি করতে পারবে ইল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া এরপরে আল্লাহ কি সার্বভৌম ক্ষমতার মালিক বলে বিশ্বাস করা এবং আর কেউ তার এই একচ্ছত্র ক্ষমতার শরিক নেই বলে বিশ্বাস করা সমস্ত ক্ষমতার মালিককে সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এটা আপনারা মানুষকে বুঝাবেন নিজেরাও বুঝবেন আমরা এজন্য আগে সার্বভৌম ক্ষমতার অর্থ পরিষ্কার করেছি যে সার্বভৌম ক্ষমতা বলতে কাকে বলে এর সংজ্ঞাটি যারা পরে এসেছেন তারা শীত থেকে দেখে নেবেন এই ক্ষমতা একমাত্র আছে কার আল্লাহ এটা আল্লাহকেই বিশ্বাস করতে হবে এখানে কোনো শরিক নেই কোনো অংশীদার নাই আপনি বলবেন যে আমাদের লোকেরা তো আসলে ওই অর্থে বলে না একটু সামান্য শরিক মনে করে অংশীদার হওয়ার জন্য অংশীদার হওয়ার জন্য কত পার্সেন্ট থাকা জরুরি একটা কোম্পানি করলেন আর পঞ্চাশ ভাগ শেয়ার আর একজনের দশ ভাগ আর একজনের বিশ ভাগ আর একজনের এক ভাগ একজনের পাঁচ ভাগ অংশীদার হিসেবে সবাই সমান কিনা হ্যাঁ অংশ বেশি কম আছে অংশ বেশি আছে কম আছে কিন্তু অংশীদার হিসেবে কোনো পার্থক্য নেই তো ঠিক এরকম ভাবে আল্লাহর ক্ষমতার মধ্যে যদি আপনি কাউকে এক পার্সেন্ট দিয়ে দেন তাহলে আপনি কি করলেন শিরিক করলেন এজন্য কোরআনের সুরায় ইউসুফ এর একশো ছয় নম্বর আল্লাহ তারা বলছেন অমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি বেশিরভাগ লোকেরা আল্লাহর উপর ইমান আনে না ইল্লা তবে ইমান আনে কি অবস্থায় অহম মুশরিকুনা সেরেক যুক্ত অবস্থায় তাহলে এখন আপনি এই আয়াতটাকে গবেষণা করেন আর এই সমাজকে আপনি যাচাই করেন গোটা দুনিয়ার মুসলিম উম্মাকে যাচাই করেন দেখেন আপনি কতজন লোক শিরিক মুক্ত আছে কোনো না কোনো ভাবে অংশীদার বানাচ্ছে কেউ এক পার্সেন্ট কেউ দশ পার্সেন্ট কেউ ফাইভ পার্সেন্ট কেউ নাইন পার্সেন্ট এরকম ভাবে দেখা যায় শরিক বানাচ্ছে সকলই এই জন্য এখানে পরিষ্কার বলা হচ্ছে আল্লাহ তালাকে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক বলে বিশ্বাস করা এবং আর কেউ তার একচ্ছত্র ক্ষমতার শরিক নেই বলে বিশ্বাস করা এরপরে আসুন আল্লাহ ব্যতীত আর কাউকে রব আইন বিধানদাতা বলে বিশ্বাস না করা একমাত্র আল্লাহকে রব আইন বিধানদাতা বলে বিশ্বাস করা আপনি বলবেন যে আমরা তো রব হিসেবে আল্লাহ কি মানি এটা সকলে দাবি করে আমরা তো বলি যে না এদেশের রব অনেক অনেক রব আছে কোরআনে আল্লাহ তালা বলছেন ইত্তাখাজু আহবার আহম ওয়ারোহবান আহম আর বাবা ইল্লাহি এহুদি খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ওরা ওদের আহবার এবং রোহবানদেরকে ধর্মীয় বুজুর্গদেরকে পণ্ডিতদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে আল্লাহর নবী একবার এই আয়াত তেলাওয়াত করছেন এই মুহূর্তে আরবের যে প্রসিদ্ধ দানবীর হাতেম তাই হাতেম তাইর পুত্র আদি কি নাম আদি এমনি হাতেম উনি গেলেন আল্লাহর নবীর কাছে তখনও তার গলায় সেই কুরুষ ঝুলতেছে এই আয়াত শুনে তিনি বললেন যে রাসুল আল্লাহ সাল্লাম আমার কিছু আপত্তি আছে আমি তো খ্রিস্টান ছিলাম এহুদি ধর্ম সম্পর্কে আমার এলেম আছে এহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানায় নাই তার মানে কোরআনের এই কথাটা ঠিক না আল্লাহ রসুলাম কি বললেন বলেন আচ্ছা শুনো তোমাদের ওই পণ্ডিতের আলেমেরা যদি কোনো বিষয়কে বলে এটা হালাল তোমরা হালাল মানো কিনা না তা তো মানি যদি বলে এটা হারাম তো হারাম মানে তা মানি তাহলে এই হালাল এবং হারামের বিধান দেওয়ার অধিকার কার এইটা যখন তোমরা তোমাদের পীর বুজুর্গদের কথা অনুযায়ী মানো তাহলে তারাই আল্লাহর জায়গায় রব হয়ে গেছে এভাবে রব বনে আমরাও দেখি আল্লাহ সুদকে হারাম করেছেন আমাদের সরকারগুলো বললো যে না সুদ লাইসেন্স থাকলে বৈধ লাইসেন্স না থাকলে অসুবিধা সরকারের খাতায় সুদ হারাম কোনটা জানেন গ্রামগঞ্জে যারা ওই যে নগদ টাকায় সুদ লাগায় সুদে টাকা লাগায় সরকার দশ টাকা নেয় ওটা সুদ হারাম কারণ সরকার লাইসেন্স দেয় নাই লাইসেন্স নেয় নাই ভাগ পায় নাই আর যদি সরকারের ভাগ থাকে লাইসেন্স থাকে Sonali bank Rupali bank Pubali bank Janata bank কোনো ব্যাংক ভৌ ব্যাংক এগুলো সবগুলোতে কি আছে লাইসেন্স দেওয়া আছে সরকার ভাগ পেয়েছে বিধায় কি হয়ে গেছে তাহলে সুদ আল্লাহ করলেন হারাম এরা করলো কি জনগণ মানছে কিনা তাহলে হালাল হারাম বিধান দেওয়ার মালিককে এবারে যখন এই লোকগুলো দিল এবং তাদেরকে মানসার রব হয়ে গেল কিনা আল্লাহ বললেন চোরের হাত কাটো মানুষ বলল না হাত কাটা যাবে না বিকল্প আইন জরিমানা করো জেল দিয়ে দাও এটা কার্যকর হলো তাহলে আল্লাহটা বাতিল হলো মানুষেরটা রব বানানো হলো কিনা এটাই আমরা এখানে লিখে দিয়েছি যে আল্লাহ ব্যতীত লাইরাহার মানি হচ্ছে আল্লাহ ব্যতীত আর কাউকে রব আইন বিধানদাতা বলে বিশ্বাস না করা এই পরে যারা আছে হাতের সিটগুলো বুঝিয়ে দাও এমনি ভাবে আল্লাহ ছাড়া আর কাউকে এবাদত বান্দিগির অধিকারী সাহায্যকারী বিপদ হতে উদ্ধারকারী মুক্তিদাতা বলে বিশ্বাস না করা এগুলো প্রত্যেকটা বিষয় খেয়াল করতে হবে যে এবাদত বন্দীকে অধিকারী কে আপনি বলবেন আমরা তো এবাদত আল্লাহরই করি না আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াই হাত বেঁধে এবাদত হয় কিনা নামাজে দাঁড়াইলে এবাদত হয় কিনা তাহলে বোঝা গেল দাঁড়ানো একটা এবাদত নীরবে দাঁড়ানো একটা এখন যদি আমরা নীরবে গিয়ে মূর্তির সামনে দাঁড়াই তাহলে এবাদত হবে কিনা ওটা এবাদত নামাজে দাঁড়াইলে এবাদত তো হয় কার আর মূর্তির সামনে দাঁড়াইলে এবাদত হলো কার মূর্তি এরকম ভাবে পশু জবাই করি আমরা কোরবানি করি এবাদত না সাদা কাদে এবাদত না দেই কার জন্য আল্লাহর জন্য দিলে যদি আল্লাহর এবাদত হয় তাহলে এই পশুটা যখন কোন পীরের নামে জবাই করা হয় তাহলে কার এবাদত হলো মাজারের গিয়ে জবাই করা হলো কার এবাদত হলো এইভাবে আমরা আল্লাহ ব্যতীত অন্যের দাস এবং অন্যের এবাদত করি এরপরে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কারো দাস বা বান্দা হয়ে থাকা যাবে না নিজের প্রবৃত্তি ও দেশে প্রচলিত প্রথার অন্ধ অনুসরণ করা যাবে না দেশে প্রচলিত দেশে আছে চালু না করে কই যাব এইটা তো মুসলিমের কথা না মুসলিমের কথা হচ্ছে আল্লাহ তারা বলেছেন কিনা হাদিসে আছে কিনা এটা পরিষ্কার করে নেওয়া তারপরে আল্লাহ ছাড়া আর কারো নিকট দোয়া এবং সাহায্য প্রার্থনা না করা সাহায্য চাওয়া ইয়া ওলি ইয়া গাউসু আগিসনি ওহে গাউসুল আজম তুমি আমাকে সাহায্য করো বিপদ উদ্ধার করো এটা শিরিক লাইলার পরিপন্থী আকিদা আমাদের দেশে দেখবেন মহাখালী যেতে দেখবেন মহাখালীতে গুলশান যেতে বাম পাশে একটা মসজিদ পরে বড় মসজিদ কি নাম গাউসুল আজম পীর আব্দুল কাদের জিলানি মসজিদ মানুষ যে কত বড় সিরিকি লিপ্ত গাউস মানে হচ্ছে বিপদে সাহায্য করা আর আজম মানে সবচেয়ে বড় তাহলে এখন আপনি তর্জমা করেন আল গাউসুল আজম মানে সবচেয়ে বড় সাহায্যকারী বিপদে উদ্ধারকারী পীর আব্দুল কাদের জিলানি এই নামে মসজিদ দিয়ে ইমামতি করার মহাজিনী করার এবাদত করার অর্থটা কি দাঁড়ায় এরকম এবাদত মক্কার মোর্শেকরাও করত তুফাররাও করত এই জন্য আল্লাহ তারা যথার্থই বলেছেন সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে অমা ইউমিন আকসার হুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন বেশিরভাগ লোকের আল্লাহর উপর ইমান আনা সত্ত্বেও কি ওরা তো ইমান আনে নাহলে জিকির করে কেমনে জিকির করে তাসবি তাহলিল করে কত রাত্র পালন করে যা রসুল পালন করেন নাই সাহাবিরা করেন না তার চেয়ে বেশি এরা করে এরপরেও আল্লাহর বাণী অনেক দ্বারা মুশ্রিক কেমনে মুশ্রিক হলো তারা গাউসুল আজম বিশ্বাস করে কাকে মানুষকে গাউসুল আজম বান্দা নওয়াজ গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজ গরিব নওয়াজ মানে কি গরিব নওয়াজ ফার্সি শব্দ গরিব নওয়াজ মানে হচ্ছে গরিবকে যে দান করে গরিবের দাতা গরিবের দাতা কি মানুষ না আল্লাহ এগুলো প্রত্যেকটার সঙ্গে শিরিক জড়িত আছে সেজন্য আল্লাহ ছাড়া অন্য কারো নিকট দোয়া মানি প্রার্থনা করা ওই একই অর্থ এটা করা যাবে না আল্লাহ ছাড়া আর কারো উপর নির্ভর এবং কারো নিকট আশা পোষণ করা না করা এবং কাউকে ভয় না করা অর্থাৎ আল্লাহকে যেরকম ভয় করা আল্লাহর কাছে যে আশা করা হয় খব এবং রজা এটা ইমানের অংশ আমরা ভয় করব কাকে আবার আশাও করবো কার কাছে এটা আবার এরকম না যে ভয় করলাম যে আল্লাহ যে অন্যায় আমরা করছি আল্লাহ মাফ করবেন না কাজে এখন খাওয়া দাওয়া ফুর্তি করো না এটা করা যাবে না আশাও রাখতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে ক্ষমা করবেন ক্ষমাও চাইতে হবে আশাও রাখতে হবে তারপরে আল্লাহ ব্যতীত আর কাউকে সবচেয়ে প্রিয় না জানা এবং তাকেই অসীম প্রেমময় এবং অসীম করুণার অধিকারী বলে বিশ্বাস করা কোন মানুষ দল সমাজ বা কোন শাসন কর্তৃপক্ষকে আল্লাহর আইন বিধান শরিয়াতের পরিবর্তন বা সংশোধনের অধিকারী বলে স্বীকার না করা লাইলার অর্থ এটা লাইলাহাইলার অর্থ হচ্ছে জীবনের প্রত্যেক কাজের জবাবদেহি শুধুমাত্র আল্লাহর নিকট করতে হবে এ বিশ্বাস হৃদয়ে মনে সবসময় জাগ্রত রাখা এবং যে কাজে আল্লাহ সন্তুষ্ট হন সে কাজ করতে এবং যে কাজে আল্লাহ সন্তুষ্ট হন সে কাজ থেকে বিরত থাকতে সদা চেষ্টা করা আল্লাহ ছাড়া আর কাউকে সকল প্রয়োজন পূরণকারী ক্ষমার অধিকারী হেদায়ত রূপে দানকারী রূপে বিশ্বাস না করা নবী ফেরেস্তা অলিয়াউলিয়া সাধু স্বজনকে ইলাহি ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন ও সংযোজন করবার এবং আল্লাহর নিকট সুপারিশ করবার অধিকারী বলে বিশ্বাস না করা তবে সুপারিশ করার ক্ষেত্রে পরকালে শুধু যার জন্য অনুমতি হবে যেমন নবী ফেরেস্তা ইমানগণ ইমানদারগণ তাদেরকে আল্লাহ ওদিকে দেবেন ওইখানে অনুমতি পাওয়ার পরে তারা সুপারিশ করতে সেটা ওখানে আল্লাহর নবী সাল্লাম নিজেও সেজদায় পড়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইয়া মোহাম্মদ আপনার হাদিসটা লম্বা বোখারিতে পড়বেন দীর্ঘ হাদিস কেয়ামতের মানে সবাই যাবে আদমের কাছে আদম তুমি একটু সুপারিশ করে জন্য হিসাব নিকাশ শুরু হয়ে যায় আমরা কষ্ট সহ্য করতে পারছি না উনি বলবেন যে আমি তো অন্যায় করেছিলাম আমার দ্বারা হবে না আজকে এক এক নবীর কাছে যাবে শেষ পর্যন্ত যাবে আমাদের নবীর কাছে তিনি বলবেন যে হ্যাঁ আমি এই কাজের জন্য কিন্তু তাই বলে কি সুপারিশ শুরু করবেন না হাদিস পড়বেন আল্লাহ নবী শেষদায় পড়ে যাবেন আল্লাহর পারমিশন চাওয়ার জন্য শেষদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হাদিসে বলা আছে এমন দোয়া আল্লাহ নবী করবেন যে দোয়ার ভাষাগুলো আল্লাহ তারা তখন শিখাবেন এরপরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইয়া মোহাম্মদ এর আসাক হে মোহাম্মদ মাথা উঠাও আল তো তা তুমি চাও তোমাকে দেওয়া হবে অসফা তো সফা তুমি এবার সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণযোগ্য হবে এইটা বলার পরে আল্লাহ নবী সুপারিশ শুরু করবে তাহলে সুপারিশ করবে ওইখানে যাদেরকে পারমিশন দেওয়া হবে তাদেরকে আবার সুপারিশ যে করবে আমার মুরিদ আমি সুপারিশটা নিয়ে যাবো এটা এই সুযোগটা হবে না বরং এটাও কোরআনে বলা আছে সুপারিশকারী নির্বাচন হবে কার পক্ষ থেকে সুরা বাকার ওই যে দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে সুরা আয়তন কুরসি পরিষ্কার বলা আছে মাংজাল্লাদি মান কে আছো সে এটা আল্লাহর একটা ধন মান কে সে বিশ্বাস কে ওই খাদা বাবা কে খাদা বাবা মান দা কে সে ব্যক্তি আল্লাহ ইয়াসফাইন্দাহু যা আল্লাহর কাছে সুপারিশ করবে ইল্লা বেজনিহি আল্লাহর অনুমতি ছাড়া ঠিকাদারে নিয়ে এনেছ আপনার আয়াত থেকে পড়বেন মান দাল্লাদি ইয়াসফাইন্দাহু ইল্লা বেজনি কোন ব্যক্তি আছো যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া এরপরে অনুমতি পাইয়া সুপারিশ করতে পারবে তাও কার জন্য আবার সেটাও কন্ডিশন দেওয়া থাকবে ওয়ালা ইয়াসফাউনা ইল্লা আল্লাহ যাদের জন্য নির্বাচন করবেন তাদের জন্য ইমান যাদের আছে শিরিক নাই শিরিক ওয়ালাদের জন্য সুপারিশ করা যাবে না এর জ্বলন্ত প্রমাণ আল্লাহর নবী তার চাচা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন না তাহলে কার ধরে সুপারিশ করবে একটা ঠিকাদার নিয়ে নিল লাইলাহা পরে এই জন্য বলছে লাইলাহা আগে জানতে হবে কাউকে আল্লাহর সন্তান আল্লাহর আত্মীয় আল্লাহর অংশীদার বা শরিক বিশ্বাস না করা এই বিশ্বাস থাকতে হবে যে এই সব থেকে নিশ্চয় আল্লাহ মুক্ত এবং পবিত্র যিনি এক একক তার কোনো শরিক নাই কুলহু আল্লাহু আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু এরপরে কোন বস্তু বা প্রাণীর মধ্যে মিশ্র বা অবিমিশ্র ভাবে আল্লাহর অস্তিত্ব বা অবতারত্ব স্বীকার না করা যেমন হিন্দুরা রামকে ভগবানের অবতার বলে মনে করে আমাদের মুসলমানরা মনে করে ওই যে গান গায় না হ্যাঁ? মানবের রূপ ধরে এক নবী এলেন কি ধরাতে মানবের রূপ ধরে মানুষ না আসলে আল্লাহ এবং এটা সুফিদের পরিভাষার মধ্যে আছে মোহাম্মদ খোদা নেহি খোদা আছে জুদা নেই একথা বলে আল্লাহর নাম আহাদ আমাদের নবীর নাম আহমাদ একটা মিমের পার্থক্য মিমকা পর্দা বাংলায় কবিতা আছে হ্যাঁ? মিমের পর্দা তুলে দে আহমাদের ওই মিমের পর্দা তুলে দেরে মন দেখবি সেথায় করছে বিরাট আহাদ নিরঞ্জন আহমাদের মিমের পর্দাটা তুলে দাও তাহলে আহাদ হয়ে যাবে কি জাল হাদিস তৈরি করেছে কয় যে আল্লাহ নবী বলেছেন আনা আরব বেলা আইন আমি আরব তবে আইন ছাড়া আইন ছাড়া রব হইলে কি রব হয়ে যায় এর সমস্ত জাল গুলো তৈরি করা আছে আল্লাহ কারো মধ্যে ওরা সুবিধা বইতে আছে পানি যেরকম চিনি আর পানি একাকার হয়ে যায় চিনিটা পানির সঙ্গে মিশে একেবারে একাকার হয়ে যায় ঠিক এরকম বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর সঙ্গে মিশে যায় এর মধ্যে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে পার্থক্য থাকে না তখন বান্দা জিকির করে আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ এই আকিদার প্রথম সূচনা করেছে মনসুর হাল্লাদ এই জন্য এই দেশের সুফিরা পীরা সবসময় মনসুর হাল্লাদের কেসটা না করলে অজ হয় না মনসুর হাল্লাদ একেবারে আল্লাহ মিশে গেছে এগুলো সিরিক আকিদা এই জন্যই তো মনসুর হাল্লাদকে বাগদাদের সমস্ত আলেমরা ধরে জবাই করেছে কি করেছে আর সুফিরা তারপর কি বানাইল তো জবাই করাবার রক্তে বলে আনাল হাক দিল আগুনে পোড়াইয়া ছাইতে বলে আনাল হাক দিল পানিতে ফালাইয়া পানি বলে আনাল হাক এরপরে বাগদাদ তলাইয়া যাওয়া শুরু করছে সবাইকে মাফ পাইতে পানি থামিয়ে গেছে নাটক এর কোন ভিত্তি আছে তার ইকাল বেদায় ওয়ান নেহায় দেখেন মানসুর আল্লাহ জীবনে দেখা আছে যে নাস্তিক ছিল এটা মোরতাদ হয়ে গেছিল এই আকিদার কারণে এই জন্য বাগদাদের সমস্ত আলেমরা তাকে এক হইয়া বাগদাদের জাকা বাগদাদ তখন বাগদাদ ছিল এলেমের মার্কাজ মদিনার পরেই বাগদাদে ছিল এলেমের চর্চা সবচেয়ে বড় মার্কাজ সেখানের সমস্ত আলেম ঐক্যবদ্ধ হতে দিয়েছেন আর আমাদের দেশে সুফি সাহরা বলে সে আল্লাহর অলি ছিল ওরা বুঝতে পারে নাই এইগুলো বিশ্বাস করা যাবে না আল্লাহ কারো মধ্যে মিশে যায় না আল্লাহ আল্লাহ আল্লাহ আরো সে আছেন কোথায় আছেন কোরআনে পরিষ্কার বলা আছে আর রহমান আল্লাহ ইস্তাওয়া আর রহমান আল্লাহ আরো সমাজ চিনাচ্ছেন আল্লাহ প্রতি রাতে প্রতি রাতে প্রথম আকাশে নেমে আসেন আল্লাহর নবী মেয়েরাজে গেছেন আর যদি কোনো প্রমাণ নাও থাকে আপনাদের মনে নাও থাকে একটা প্রমাণ পেশ করেন সেটা হচ্ছে আল্লাহ নবী মেয়েরাজে গেছেন না তো আল্লাহ যদি বান্দার মধ্যে মিশে থাকে তাহলে মেয়েরাজে গেলেন কি করতে কোথায় গেলেন এটা পরিষ্কার মুসলিমদের আকিদা কোরআন সুন্নার আকিদা আল্লাহ তারা কোথায় আছেন আরো সে সবে কদরে আল্লাহ নেমে আসেন কোথায় নেমে আসেন আল্লাহ তারা প্রতি রাতে আসমান থেকে নেমে আসেন প্রথম আসমানে আল্লাহর নবী আসমান ভেদ করে এক এক আসমান ভেদ করে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহ যদি তোমার মধ্যে থাকে তাহলে গেলেন কোথায় এটা পরিষ্কার আল্লাহ আছেন আরো সে আল্লাহর এলেম আছে সর্বত্র বিরতমান কি আছে আল্লাহর জ্ঞান আল্লাহর এলেম সর্বত্র আপনার এই পরিষ্কার করবেন মানুষকে বুঝাবেন এই জন্য আমরা এটা লিখে দিয়েছি এরপরে আসুন আল্লাহ প্রতি মুহূর্তে জীবন্ত জাগ্রত এবং সৃষ্টি জগতের সর্বাবস্থা সম্পর্কে অবগত তাকে সবচেয়ে নিকটবর্তী বলে বিশ্বাস করা ছোট বড় সকল কাজে আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয় বলে বিশ্বাস করা তাকদিরের সাথে সম্পৃক্ত আল্লাহ সবসময় জাগ্রত তিনি চিরঞ্জীব ডুবান না নিজেকে কোনো বস্তুর মালিক বা অধিকারী বলে না জানা এমনকি স্বীয় প্রাণ অঙ্গ প্রত্যঙ্গ দৈহিক এবং মানসিক শক্তিকেও আল্লাহর নিকট থেকে প্রাপ্ত গচ্ছিত বস্তু মনে করা আমাদের দেহর মালিককে এই জন্য কোনো অঙ্গ বিক্রি করা যায় নাই তার মালিক তো আপনি না মালিককে আপনাকে ব্যবহার করার সুযোগ দিয়েছেন আপনার বাড়ি মেহমান গেল আপনি মুরগি পোলাও দিলেন তাকে খাওয়ার জন্য সে করলো কি প্যাকেট করে নিয়ে রাস্তায় বিক্রি করতে শুরু করলো এটা জায়জ হবে এটা আপনি তাকে দিয়েছেন খাওয়ার জন্য তুমি যা পারো খাও বাকিটা থেকে যাবো মালিক তুমি না এটাকে বলে হাত আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন বেচার জন্য না ব্যবহার করার জন্য আল্লাহ আমাদের হৃদয় দিয়েছেন বেচার জন্য না ব্যবহার করার জন্য যতক্ষণ আমি আছি ব্যবহার করব আমি নাই ব্যবহার অধিকার আমাকে নাই বেচা যাবে না দান করা যাবে কিনা সেটা অনেক শর্ত সাপেক্ষে ওরা মাইকেরাম বলেছেন যদি কোনো বড় আলেম আল্লাহর কোনো বড় দিনের খাদেম যুদ্ধে আহত হলো বা কোনো হলো সেক্ষেত্রে যদি তাকে দিয়ে কোনো সংযোজন করে কেউ তার করা যায় সেটা করতে পারবে সে বিক্রি হয় নাই আল্লাহর দেওয়ার জিনিস আল্লাহর জন্য একজনকে দান করলেন সেটা করা যেতে পারে তাই আমি সে ফেকার মাত্রা যাচ্ছি না আমরা এই সবগুলো মনে করি কার অনুদান এগুলো সব আমাদের চক্ষু আর দেখেন না কি সুন্দর চোখ একটা দিয়ে দুটো দিয়েছেন আর এই চোখ দুটো যাতে নষ্ট না হয় বাটা চোখ বাটা মাছ আছে না বাসা মাছ বাসা মাছের মধ্যে দিলে অবস্থা কি হইতো চোখ দুটো দিলেন তার উপর দেওয়ার কি সুন্দর দেওয়াল করে দিয়েছেন প্রাচীন শক্ত প্রাচীন না এগুলো টাক লাগলে কপাল ভাঙ্গে তবু চোখ ভাঙ্গে না চিন্তা করতে হবে এগুলো নাক পিছনে দিলে কেমন হতো খাবারটা যখন মুখে দেয় সঙ্গে সঙ্গে নাকের রিপোর্ট দেয় খাওয়া যাবে না ফালাও তাড়াতাড়ি জ্ঞান চলে আসতেছে তো এইগুলো আল্লাহর দেওয়া আমানত আমরা এগুলো খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করে আমিন আমরা যদি আরো লেকচার কয়েকটা দিব আমাদের সময় সীমিত আছে আল্লাহ সাল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করেন আসাল্লাহ নবীন মোহাম্মদ